ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক চলছে গাড়ি কে বাতারে দিল ছাড়ি না না না কেউ জানে না গাড়ি তো আর থামে না না না না কেউ জানে না গাড়ি তো আর থামে না রিমোট কন্ট্রোল হাতে লইয়া করছে খবরদারি এই দুনিয়া হইল হায় রে আষ্ট চাকার বাড়ি এই দুনিয়া হইল হরে অষ্ট চাকর বাড়ি চিক চিক চিক চিক চিক চিক চিক চিক চিক চিক করে মরুভূমি আসলে মরিচিকা বেলা শেষে সাঙ্গ হবে সবই যে হবে ফাঁকা বেলা শেষে সাঙ্গ হবে সবই যে হবে ফাঁকা ঝিক ঝিক ঝিক ঝিক চলছে গাড়ি কে বা তারে দিল ছাড়ি না না না কেউ জানেন না গাড়ি তো আর থামে না না না না কেউ জানে না গাড়ি তো আর থামে না রিমোট কন্ট্রোল হাতে লইয়া করছে খবরদারি এই দুনিয়া হইল হায়রে আষ্ট চাকর বাড়ি এই দুনিয়া হইল হায়রে আষ্ট চাকর বাড়ি ঝিলমিল ঝিলমিল ঝিলমিল ঝিলমিল ঝিলমিল ঝিলমিল চন্দের আলো দিনের বেলায় থাকে না কালি শেষে বল পয়েন্ট পেন কেউ হাতে রাখে না কালি শেষে বল পয়েন্ট পেন কেউ হাতে রাখে না ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক চলছে গাড়ি কে বা তারে দিল ছাড়ি না না না কেউ জানে না গাড়ি তো আর থামে না না না না কেউ জানে না গাড়ি তো আর থামে না রিমোট কন্ট্রোল হাতে লইয়া করছে খবরদারি এই দুনিয়া হইল হায় আষ্ট চাকার বাড়ি এই দুনিয়া হইল হরে অষ্ট চাকর বাড়ি